আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন আবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা রমদানের তিরিশ আসরের আজকের আসর আমাদের হল আলিখলাস অর্থাৎ একনিষ্ঠভাবে কেবলই আল্লাহর জন্য নিজের সালাত কোরবানি জীবন মরণ সব কিছুকে সঁপে দেয়া কোনো সৃষ্টির দিকে ভ্রুক্ষেপ না করা কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো কে আমার প্রশংসা করবে আর কে দুর্নাম করবে একেবারেই এইসব থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধুই আল্লাহর সন্তুষ্টির দিকে হৃদয় মন সব কিছুকে সঁপে দিয়ে যে কাজটি করা হয় সেটাই হলো খালিস আমল এবং এই চেতনাকেই বলা হয় এখলাস আজকে আমরা এখলাসের চেতনা নিয়ে কাজ করব এটা ছাড়া আমাদের আমল আল্লাহর কাছে সামান্যতম কোনো মূল্য পাবে না আল কোরআনের উনচল্লিশ নম্বর সৌরা আজমারের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আলিল্লাহিদ্দিন খালিস জেনে রাখো আল্লাহর জন্যই একেবারে লৌকিকতা মুক্ত শির্ক মুক্ত ইবাদত আল্লাহর জন্য যা করা হবে সেটা হতে হবে একেবারে শিরিক মুক্ত একেবারে লৌকিকতা মুক্ত সুরা আজমারের এগারো নম্বর আয়তে আল্লাহ বলেছেন কুলিল্লাহ আবুদ মুখলে সাল্লাহু দিনী তুমি বলে দাও আমি আল্লাহর এবাদত করছি আমার এবাদতকে কুল মখলুকাত থেকে সমগ্র সৃষ্টি থেকে সমস্ত দেব দেবী থেকে সমস্ত মূর্তি থেকে সমস্ত নবী ফেরেস্তা জিন অলি আউলিয়ার সন্তুষ্টি কামনা থেকে কোনো পোপ কোনো ফাদার কোনো ধর্মগুরু কোনো পীর কোনো ফকির কোনো আলিমুলামা কোনো কোনো কিছুরই সন্তুষ্টি আমার চাওয়া পাওয়া নয় আমার চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টি আমি এমন চেতনা নিয়ে আমি আল্লাহর ইবাদত করছি সুরাজ জুমারের চোদ্দ নম্বর আয়াত একই কথা আল্লাহ বলেছেন কুল ইন্নি অমির তু আন আবুদাল্লাহ মুখলে সাল্লাহদ্দিন বলো আমাকে তো অর্ডার করা হয়েছে আমি আমার ইবাদতকে আল্লাহর জন্য একেবারেই শিরিক মুক্ত করে লৌকিকতা মুক্ত করে যাতে অর্পণ করি অতএব আমি সেভাবে আল্লাহর ইবাদত করব। দেহের রোগ আমরা বুঝি এই জন্য দেহের রোগ চিকিৎসার জন্য লক্ষ লক্ষ ডাক্তার পৃথিবীতে তৈরি হয়ে আছে হাজার হাজার হাসপাতাল পৃথিবীতে আছে লক্ষ লক্ষ ক্লিনিক আছে কোনো অভাব নেই কারণ দেহের রোগটা প্রকাশ্য রোগ এটা আমরা বুঝি এজন্য এটা চিকিৎসার প্রয়াস পাই কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জীবনে উপার্জিত সকল সম্পদ ত্যাগ করে হলেও চিকিৎসার চেষ্টা করি এটা তো হলো তুচ্ছ দেহের রোগের অবস্থা কিন্তু ইচ্ছেও যে হাজার লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ আমাদের যে মূল মনুষ্যত্ব যেখানে নির্ভর করে অর্থাৎ আমাদের হার্ট আমাদের হৃদয় আমাদের মন সেই মনোরোগের চিকিৎসা আমাদের চেতনার মধ্যে যে কত ব্যাধি কত ভাইরাস কত জীবাণু ঢুকে আছে সেগুলো যেহেতু গোপন চক্ষুর আড়ালে থাকে এজন্য সেগুলো জানার লোক পৃথিবীতে অনেক কম সেগুলোর ডাক্তারও অনেক কম বরং এগুলোর রোগে যে ক্যান্সার হয়ে আছে হার্ট আমাদের মনোজগতে যে ক্যান্সার আক্রান্ত হয়ে আমরা আমাদের দুনিয়া আখেরা সব হারিয়ে ফেলতেছি সেই চেতনাই তো আমাদের নেই এই রোগের চিকিৎসাটা সবচেয়ে বেশি কঠিন জটিল তবে আল্লাহ যার জন্য সহজ করে দেন তার জন্য সহজ নবী সাল্লাম থেকে একটি হাদিস রয়েছে সেই হাদিসে নবীজি বলেছেন ইন্না আখোয়াফ আলাইকুম আশের কাল আসগর তোমাদের জন্য আমি সবচেয়ে যেই বিষয়টি ভয় করি সেটা হলো সবচেয়ে ক্ষুদ্র শির্ক কলু আমার শেরকুল আসগর ইয়া রাসুল আল্লাহ সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল ছোট্ট শিরিক কি তিনি বলেন আর রিয়া লৌকিকতা মানুষকে দেখাবার জন্য কোনো কাজ করা পৃথিবীতে এই মানুষ আল্লাহকে বাদ দিয়ে যত জিনিসের পূজা করে তন্মধ্যে সর্বাধিক সংখ্যক হল মানুষ মানুষ মানুষকে সবচেয়ে বেশি পূজা করে সেন্ট নামে অলিয়া উলিয়া নামে বিভিন্ন নামে গুরু নামে মানুষ মানুষকেই আল্লাহর আসনে আসীন করে মানুষ পূজা করে এমনকি নবীদেরকে পর্যন্ত আজকে দুশো আড়াইশো কোটি খ্রিস্টানরা ঈসা আলাহিসাল্লামকে রব বানিয়ে তারা তার পূজারী সেজেছে ইহুদিরা ওজাইল আলাহিসাল্লামকে পূজা করে ইবনুল্লাহ বলে আজকের অসংখ্য মুসলিম তাদেরই মতো আরেক মুসলিমকে তারা পূজা করে প্রিয় দর্শক এগুলি সবই মানুষের সেরাতে মুস্তাকিমে চলার পথের কাঁটা এবং ভয়াবহ বিপর্যয় সৃষ্টিকারী বিষয় অন্তর্জগতে ইখলাস মানে হলো কাজ করব শুধুই আল্লাহর জন্য জন্যটা আল্লাহর পাওনা জন্য জন্য আর কারো পাওনা নয় এই জন্যই আল্লাহ তালা সুরা আল্লাহ নামের একশো বাষট্টি নম্বর আয়াতে বলেছেন কুল ইন্না সলাতি ওনসুকি ওমাহিয়া ওমামাতি লিল্লাহরবিল আলমিন বলো আমার সলাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমি বেঁচে থাকবো কার জন্য আমি মারা যাব যে সেটা কার জন্য মারা যাব মারা যাওয়া একটা ইবাদত সেটা কার জন্য মরব জাতির জন্য দেশের জন্য মরব আমার পরিবারের জন্য মরব কি সাহিত্যের জন্য মরব না বিজ্ঞানের জন্য মরব কার জন্য মরব এই জন্যটা কার জন্য জন্যটা আমি কাকে দিচ্ছি আমার সালাত কার জন্য আমার কোরবানি সমস্ত ইবাদত বন্দেগি আমার রমাদান কার জন্য আমার সিয়াম কার জন্য আমার আজকের ইসাহারি আমার ইফতার আমার সারা দিন অনাহারে থাকা পানাহার যৌনাছাড় ত্যাগ করে থাকা কার জন্য আমার তারাবি কার জন্য আমার তেলাওয়াত কার জন্য আমার ইস্তেকফার আমার শাহাদাত কার জন্য জন্যটা কাকে দিচ্ছি জন্যটা যার এবাদতটা তার এখানেই এটা হলো পুলসেরাত দুনিয়ার পুলসেরাত একেবারে চিকন চুলের চো চিকন তহিদের সে রাস্তা এখানে একটু ডানে গেল হালাক বামে গেল হালাক ধ্বংস অনেকে বলে আমি দেশের জন্য জীবন দিয়েছি আমি জাতির জন্য সব করেছি আমি আমার এলাকার মানুষদের জন্য আমার জীবন যৌবন সবকিছু বিনিয়োগ করে দিয়েছি আবার কেউ বলে আমি সাহিত্যের জন্য আমার জীবন উৎসর্গ করেছি আহা পড়া কপাল এই যে জন্যটা দিয়ে দিলা দেশকে জনগণকে সাহিত্যকে এলাকার মানুষকে তাহলে তো কেয়ামতের ময়দানে এই হাদিসেই রয়েছে ইমাম আহমদ ইমাম বাইহাকি বর্ণিত এই হাদিসটিতে রয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যাদের উদ্দেশ্যে যাদের জন্য কাজ করেছিল আজকে হাসনের ময়দানে ওদের কাছে যাও আমার কাছে কি আমার কাছে তো কিছু নেই ফঞ্জরু হালতাজি দৌনা এন্দাহুম জাজান গিয়ে দেখো তাদের কাছে পুরস্কার কিছু পাও কিনা প্রিয় দর্শক জন্য শুধু আল্লাহর পাওয়া না আর কারো না এটাই এখলাস এখানেই দেখতে হবে আমার আমি যে সালাদটা পড়লাম লোকেরা একটু দেখবে দেখে আমাকে বড় আল্লাহওয়ালা বলবে এই জন্য শেষ ওটা ওখানে বরবাদ সহি মুসলিম বর্ণিত সহি হাদিসিতে এসছে এই শহীদ তুমি কার জন্য শহীদ হয়েছ সে বলবে কাতাল তফিকে হাত্তাস্ত সেতু তোমার জন্য যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছিলাম আল্লাহ বলবেন কাজাব তা মিথ্যা বলেছ বরং তুমি যুদ্ধ করেছিল ইয়োকালা ফুলান জারি অমুক বীর বীর বিক্রম বীর শ্রেষ্ঠ অমুক মহাবীর এগুলি লক্ষ্য পাওয়ার জন্য যুদ্ধ করেছিল এটা তো বলাই হয়েছে যাও আমার কাছে কি ওই কথা বলে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে কারি সাহেব আলেম সাহেবকে জিজ্ঞাসা করা হবে কার জন্য তুমি এলিম শিক্ষা করেছো বলবে যে করা তো ফিকাল কোরআন তোমার জন্য এই কোরআন আমি পড়েছি তা আল্লাহ তুকে ফিকাল ফিকাল আলম তোমার জন্য জ্ঞান শিখেছি আল্লাহ বলবেন না মিথ্যা বলেছ তোমার ভিতরে জন্যটা আমার উদ্দেশ্যে ছিল না তোমার এই জন্য ছিল জনগণ তোমাকে বড় কারি বলবে করে বড় বিদ্যান বড় জ্ঞানী বড় কারি এটা বলবে এটা তো বলা হয়েছে যাও এখন আমার কাছে কিছু নেই যাহার নামে পাঠিয়ে দেওয়া হবে দানবীরকে জিজ্ঞাসা করা হবে কেন কার জন্য দান করেছে সে বলবে তোমার জন্য আমি যত রকমের আমার সম্পদ ছিল তোমার জন্য দান করেছি আল্লাহ বলবেন মিথ্যা বলেছ তোমার হৃদয়ের জন্যটা আমার উদ্দেশ্য ছিল না আমার পাওনা ছিল না তুমি অন্য অন্যরা তোমাকে যাতে দানবীর বলে দানশীল বলে এজন্য এগুলো দান করেছো সেটা তো বলাই হয়েছ পাওনা তো পেয়েই গিয়েছ যা চেয়েছো তা পেয়েছো যেটা চাওনি সেটা কেন দেব তুমি তো জান্নাত চাওনি তুমি আমাকে চাওনি আমাকে পাবো কেন তুমি অনেকে প্রশ্ন করেন অমুক অমুক মহিয়সী নারী উনি জনসেবা দিয়ে গোটা বিশ্বের মানুষকে অভিভূত করে গেছেন ওনাকে কেলা জান্নাত দেবেন না আরে বাবা উনি কি জান্নাত চেয়েছেন উনি কি জান্নাতের জন্য করেছেন তো যেটা চাননি ওটা পাবেন কেন উনি এটা তো কোনো কথা হলো না তিনি যেটা চেয়েছেন সেটাই তো পাবেন হেসার আব্দুল মুগিরা সম্পর্কে সাহাবিরা প্রশ্ন করেছিলেন সে জাহিলি যুগে বড় দানশীল ছিল বড় দানবী সমাজসেবী ছিল এটা কি তার আখেরাতে কোনো কাজে আসবে নবীজি বললেন ও তো করেছে দুনিয়ার প্রশংসা পাওয়ার জন্য দুনিয়ার লাভ করার জন্য একটা দিনও বলেনি হে এই কাজগুলি করছি জন্য করছি কেমতের দিন তুমি একটু আমাকে মাফ করে দেবে একটা দিন যদি সেই চেতনা আল্লাহর কাছে প্রকাশ করতো তাহলে তো আল্লাহ ক্ষমা করতেন প্রিয় দর্শক আমরা দেশের জন্য কাজ করব। কিন্তু এইভাবে বলবো না দেশের জন্য জীবন দিয়েছি আমরা বলবো আমি আল্লাহর জন্য দেশের পেছনে আমার জীবন শেষ করেছি আমি বলবো আমি আল্লাহর জন্য সাহিত্যের পিছনে আমার সবকিছু বিনিয়োগ করেছি আমরা বলবো আমি আল্লাহর জন্য ও এলাকাবাসী তোমাদের পিছনে জীবন সম্পদ উৎসর্গ করেছি আল্লাহর জন্য কথাটা একটু প্রসেস করে এখলাসকে ঠিক রেখে বললেই তো এখলাস হয়ে গেল নাসাইয়ের মধ্যে একটি হাদিস রয়েছে ইন্নআল্লাহ আমল আল্লাহ সেই আমলকে কবুল করবেন যেটা খাল খাখাটি ভাবে আল্লাহর জন্য এবং শুধু তারই সন্তুষ্টি চাওয়া হয়েছে আসলে মুসলিম কাকে বলে মুসলিম মানে যার সবকিছু সপে দিয়েছেন তিনি আল্লাহর কাছে আর কারো দিকে বুক্ষেপ নেই পাশে লোকে কিছু বলে কেউ লজ্জা দেবে সেই ভয়ও নেই লা সুরাল আল চুয়ান্ন নম্বর আয়তালা বলেছেন ওরা তো আল্লাহর ব্যাপারে কে কি ভৎসনা করবে না কে কি প্রশংসা করবে কোনো তো আক্কাই নেই প্রিয় দর্শক এখলাস শুধু আল্লাহমুখী হয়ে যাওয়ার নাম এখলাস মখলুকের দিকে দৃষ্টি দেয়া এটা হলো রিয়া কেউ আমাকে কিছু বলুক কেউ দেখুক সালাদ আমি পড়তেছি কেউ না দেখলে খুব তাড়াতাড়ি করে রুকো সেদ্ধা করে যা যা ইচ্ছা তাই পড়ে ফেলি আর যখন মানুষ আছে তখন একটু আল্লাহওয়ালা হিসাবে জাহির করার জন্য খুব ভালোভাবে রুকু ভালোভাবে সেজদা এগুলি করি এটাই তো রিয়া লৌকিকতা এখলাসকে ধ্বংস করে দেয়া হলো আমলকে বরবাদ করে দেওয়ার কাজটি করা হলো হজরত ওমর একটি শিশুকে একদিন বলেন এই শিশু সলাত এভাবে পড়লা কেন আরো ভালো করে পড়ো শিশুটি ওমরের নির্দেশ পেয়ে আরেকবার সালাত পড়লো আরো খারাপ করে পড়লো ওমর আরো রেগে গেলেন তোমাকে বললাম তুমি সালাদ আরো ভালো করে পড়ো তুমি আরো খারাপ করে পড়লা আল্লাহ আকবর ওমরের যুগের শিশু সেই শিশুটি এমন একটি উত্তর দিয়েছিল এমন একটি চেতনা প্রকাশ করেছিল যেটা আজকে আমাদের আমরা যারা সারা জীবন এখলাসের কথা বলি সারা জীবন আমরা আবাদত করি তাদের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল শিশুটি বলেছিল ওমর নামাজ যদি এখন ভালো করে পড়ি তাহলে তোমাকে দেখাবার জন্য পড়লাম তাহলে তো আমার আমার এখলাসে ধ্বংস হয়ে গেল এই জন্য আরো খারাপ করে পড়ছি তুমি আরো রাখো আমি যেদিন তুমি দেখবা না আল্লাহ দেখবে সেদিন ভালো করে পড়ো আল্লাহকে দেখাবার জন্য ভালো করে পড়ো আল্লাহ আকবার আমার খুশি হলেন এটাই তো চেতনা আসলে আমাদের দেশে অনেকের নাম আছে মুখলেসুর রহমান কিন্তু এরা কবরে গিয়া চেষ্টা করতেছে নাম হয়েছে নাম হয়েছে মুখলেসুর রহমান মানুষ বলে যে লোকটা পাগড়িওয়ালা হাতে তসবি লম্বা জামা হাতে লাঠি একেবারে দাড়ি টুপি সবকিছু মিলে বড় মোখলেস মানুষ কিন্তু গিয়ে দেখেন যে সিরকি আকবর অন্তত কয়েক ডজন তার জীবনে আছে তার নাম উনি বড় মোখলেস মানুষ বড় এখলাসওয়ালা মানুষ এখলাস তো এগুলি না এখলাস হলে তাহিদের অপর নাম এই জন্য আল্লাহর তাওহিদের যে সুরাটি এখলাসের যে সুরাটি সেই এখলাসের সুরাতে সুরার মধ্যে একলা শব্দটাই নেই সুরাতুল এখলাসের মধ্যে এখলাস শব্দটাই নেই সুরাতুল এখলাস আমরা কে না জানি সুরাতুল এখলাস হলো সুরা কুলহু আল্লাহ আহাদ সমাদ লামি আলিদ ওয়ালাম আহাদ নাম হলো এখলাস আমরা বাকারা পড়ি বাকারা নামটা আছে আলে পড়ি এখানে আলে নামটা আছে নিসা নিসা শব্দ কয়েকবার আছে বহুবার আছে তারপরে সুরা আল মায়দা পড়ে যেহেতু মায়দা শব্দটাই আছে সুরা আল আরব পড়ে আরব ওয়াল আল আরাফের রেজালন আরব শব্দটা সেখানে আছে সুরা তবা পড়ি আনফাল পড়ি প্রত্যেকটা শব্দ সেখানে আছে ওই নামে সুরা নামকরণ করা হয়েছে কিন্তু সুরা একলাসের মধ্যে এটা কেমন নামকরণ হলো যে একলা শব্দটাই নেই আসলে একলাস জিনিসটাই লোকানো লুকানো এটা দেখা যায় না একলাস জিনিসটাই অন্তরে থাকে কেউ দেখে না আল্লাহ দেখেন সম্ভবত এই জন্যই এখানে সুরাতল এখলাসের মধ্যে এখলাস শব্দটাই নেই এখানে আছে তাওহিদের কথা একত্রবাদের কথা বলো আল্লাহ এক আমার জীবনে এক আল্লাহ চেতনা নিয়ে আমার জীবন যাপন আমি করছি আমার জীবনে আমার আল্লাহকে আমি এক বলে বিশ্বাস করি আল্লাহ জাত সত্তায় তিনি এক রব হিসাবে এক ইলাহ মাহবুদ হিসাবে এক তার প্রত্যেকটি সুন্দর পরম সুন্দর নামের মধ্যে তিনি এক একত্রের অধিকারী প্রতিটি গুণে তিনি একত্রের অধিকারী সর্ব বিষয়ে তিনি এক একক অদ্বিতীয় তুলনাহীন উপমাহীন এই চেতনা আমি বিশ্বাস করি এই চেতনার নামে হলো এখলাস আমার জীবনে যা করব সমাদ আল্লাহ হলেন আসমাদ তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন সকলেই তার প্রতি মুখাপেক্ষী আল্লাহ আমাদেরকে সুরাতুল এখলাস বুঝাতে গিয়ে আল্লাহ সমাদ বললেন আসলে আসামাদ কেন বললেন পৃথিবীতে মানুষ শিরিক কেন করে মানুষ রিয়াকারি কেন করে লৌকিকতা কেন করে মানুষ মনে করে যে ওনার কাছে আমার কিছু আছে লাভ ক্ষতির বিষয় আছে আসলে কিছুই নেই মানুষ কারো কাছে কিছু লাভ পাওয়া যাবে বিশ্বাস করে তার সাথে আল্লাহর সাথে তাকে শরিক করে অথবা সে কোনো ক্ষতি থেকে বাঁচাতে পারবে এটা বিশ্বাস করে সে শরিক করে আসলে লাভ ক্ষতির পুরো বিষয়টি আল্লাহর হাতে কারো হাতে নয় মানুষ মনের আশা যখন কোন সৃষ্টির সাথে বাঁধে তখন সেই সৃষ্টিকে আল্লাহর সাথে অংশীদার বানিয়ে ফেলে এই জন্য তাহিদের সুরায় এখলাসের সুরায় আল্লাহ তালা নিরানব্বই নামের মধ্যে একটি নাম ব্যবহার করলেন আল্লাহ সমাদ তিনি আসমদ মানে তিনি কারো কাছে ফকির নন সবাই তার কাছে ফকির কুল মখলুকাত তার কাছে ফকির তিনি কারো কাছে ফকির নন অতএব কুল মখলুকাত কার কাছে ফকির আল্লাহর কাছে ফকির আমরা কোনো মানুষের কাছে ফকির না আমরা ফকির শুধু আল্লাহর এই জন্য আল্লাহর কাছে আমাদের ধর্ণা দিতে হবে সর্ব বিষয়ে আল্লাহ বলেছেন সুরায় ফাতের আয়াত নম্বর পনেরো মানব মন্ডলী তোমরা আল্লাহর কাছে সবাই ফকির অতএব আল্লাহর কাছে চাও দেখুন রাস্তাঘাটে একজন ফকির আরেকজন ফকিরের কাছে হাত পাতে না কারণ এই ফকির বুঝে যে সেও তো আমার মতো ফকির আমি তার কাছে আবার ফকিরি করবো এটা একটা প্যাস্টিজের হ্যাম্পার আমার একটা অসম্মান কোনো ফকির বলে আপনি দেখবেন আরেক ফকিনের কাছে হাত পাতে ওরা বুঝে যে এটা আমাদের আমাদের তো একটা ইজ্জত আছে যে আমি একজন ফকির নিয়ে আরেক ফকিনের কাছে হাত পাতবো কেন কিন্তু এই মানুষগুলি কবরে কবরে গিয়ে মাজারে গিয়ে সৌদ সৌদতে গিয়ে কোনো সমাধিতে গিয়ে তারা করে কি তাদেরই মতো আরেক ফকির ফকিরের কাছে হাত পাতে গ্রামগঞ্জের ফকিরেরা যে কাজ করে না বড় বড় জ্ঞানী ডক্টরের ডিগ্রি নিয়ে তারা তাদেরই মতো আরেক ফকিরের কাছে হাত পাতে প্রিয় দর্শক এই জন্যই আল্লাহ তালা এখলাসের সুরের মধ্যে আসামত নিয়ে এসেছেন যে তোমরা আল্লাহর কাছে ফকির আমরা সবাই ফকিরনির ছেলে আমাদের মা ফকিরনি সে সময় মানে ফকির ফকিরনির ছেলে আমাদের বাবা ফকির সে সময় ফকিরের ছেলে আমরা নিজেরা ফকির নবীজি দোয়া করতেন আল্লাহ আব্দুক এমন আব্দিক এমন আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম আপনার গোলামের ছেলে গোলাম আপনার গোলামনির ছেলে গোলাম আমি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম সবাই আপনার কাছে ফকির প্রিয় দর্শক তাহলে এখলাসের অর্থই হলো ষষ্ঠার দিকে তাকানো সৃষ্টির দিকে তাকানো নয় সৃষ্টির জন্য কিছু করব না আজকে রমাদানের শ্যাম প্রতিটি শ্যাম শুধু আল্লাহর জন্য আমি করবো মানসামা ইউরাই ফাকাত আশরাকা মোসাদ আহমদ বলিতে হাদিসে রয়েছে যে সিয়াম পালন করলো মানুষ জানুক যে আমিও একজন রোজাদার ফাকাত আশরাকা সে মূর্তি পূজা করলো অতএব এখলাসবিহীন সিয়াম কেয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না আর এখলাসের কারণে দুজন রোজাদার দুইয়ের রোজার মধ্যে পার্থক্য হয়ে যাবে আকাশ পাতালের পার্থক্য একজনের সিয়াম হয়তো এত ওজন হবে সাত আকাশ এক পাল্লা দিলেও তার সিয়ামের ওজন বেশি হবে আর একজনের সিয়াম হয়তো এখলাসের ঘাটতিতে এমন অবস্থা হবে একটা ধুলিকোনার ওজন হবে না তার এখলাসে নাই অতএব যেটা দেখা যায় না এখলাস সে না দেখা এখলাসের ভিত্তিতেই কিন্তু আকাশ পাতালের ব্যবধান হবে আমাদের সলাতের মধ্যে আমাদের সিয়ামের মধ্যে আমাদের সমস্ত ইবাদতের মধ্যে এই জন্য এখলাসের কোনো বিকল্প নেই প্রিয় দর্শক লৌকিকতা করে নিজের আমলগুলি নষ্ট করবেন না আমরা যাতে লৌকিকতা করে আমল নষ্ট না করি লৌকিকতার মাধ্যমেই মানুষ মানুষের আমল সবচেয়ে বেশি নষ্ট করে আল্লাহ তালা এই জন্য আমাদেরকে ক্লাসের তৌফিক দিন আমাদের জীবনের সকল জন্য আল্লাহর পাওনা আল্লাহকে দেব সিয়াম আল্লাহর জন্য সালাত আল্লাহর জন্য জাকাত আল্লাহর জন্য জ্ঞান অর্জন আল্লাহর জন্য রাত্রে জাগরণ আল্লাহর জন্য তসবি তাহলিল তাহবিদ তকবির সব আল্লাহর জন্য সমাজ সেবা সেটা আল্লাহর জন্য দেশের সেবা সাহিত্যের সেবা বিজ্ঞানের সেবা যত সেবা যত কিছুই করব জন্য টাকার আল্লাহর নিজের জন্যকে সকল জন্যকে আল্লাহর জন্য অর্পণ করে দেয়া লিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ রবুল আলমিনের জন্য করে দেয়া এটাই হলো এখলাস এরই নাম তৌহিদ আল্লাহ আমাদেরকে শুধু আল্লাহর জন্য কাজ করার তৌফিক দিন তাহলে আল্লাহর কাছে কেয়ামতের দিন কিছু আমরা লাভ করবো ইনশাআল্লাহ আজকে এখানে সমাপ্ত করলাম সুবাহিক আসাদুল্লাহ ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ